বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু হুম আলিফ লাম মিম রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم কয়েক বছরের মধ্যেই অগ্রপশ্চাদের কাজ আল্লাহর হাতেই সেদিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাপ করবেন না কিন্তু অধিকাংশ লোক জানে না তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না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 তাদের রসুলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল ثم অতপর যারা মন্দ কর্ম করত তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি পুনরায় সৃষ্টি করবেন এরপর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে ويوم تقوم الساعة يبلس المجرمون যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করছে তারা জান্নাতে সমাদৃত হবে আর যারা কাফির এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকারকে মিথ্যা বলছে তাদেরকে আজাবের মধ্যে উপস্থিত করা হবে فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে নভমণ্ডল ও ভূমণ্ডলে তাঁরই প্রশংসা يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন এভাবেই তোমরা উত্থিত হবে ومن آياته أن خلقكم من تراب তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين তার আরও এক নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون তার আরো নিদর্শন রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার কৃপা অন্বেষণ নিশ্চয় এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون তার আরো নিদর্শন তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভয় ও ভরসার জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর তদ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون তার অন্যতম নিদর্শন এই যে তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে অতপর যখন তিনি মৃত্তিকা থেকে উঠার জন্য তোমাদের ডাক দেবেন তখন তোমরা উঠে আসবে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তাঁরই সবাই তাঁর আজ্ঞাবহ وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه